ولنذيقنهم من العذاب الأدنى دون العذاب الأكبر لعلهم يرجعون চীনে করোনার তাণ্ডব সতর্ক হও হে জালিম গত দুই মাস ধরে ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় ব্যাপক তোলপাড় চলছে প্রাণঘাতী করোনা ভাইরাস নিয়ে দু সালের একত্রিশে ডিসেম্বর চীনের হুবেই প্রদেশের উহান নগরীতে সর্বপ্রথম ধরা পড়ে মারাত্মক সংক্রামক এই ভাইরাস তারপর খুব দ্রুত সেটি ছড়িয়ে পড়ে চীনের প্রায় সবকটি শহরে শহরগুলো একের পর এক তালাবদ্ধ করেও সংক্রমণ ঠেকাতে পারেনি চীন সরকার চীনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেয়া তথ্য মতে এরই মধ্যে ভাইরাসে আক্রান্ত হয়েছেন সাঁত্রিশ হাজারের বেশি মানুষ মৃত্যু হয়েছে আটশো এগারো জনের চীনের বাইরে এশিয়া ইউরোপ ও উত্তর আমেরিকার পঁচিশটিরও বেশি দেশে এই ভাইরাসে আক্রান্ত হয়েছে তিন শতাধিক মানুষ সবচেয়ে আতঙ্কের ব্যাপার হলো পরীক্ষার পরেও ধরা পড়ছে না করোনা তার মানে করোনা ভাইরাসে আক্রান্তের প্রকৃত সংখ্যা আরও অনেক বেশি শুরু থেকেই চীনের গণমাধ্যমগুলো থেকে করোনা ভাইরাসের মৃত্যুর সংখ্যা লুকানো হচ্ছে বলে অভিযোগ উঠেছে মৃতের সঠিক সংখ্যা জানালে চীন জুড়ে আতঙ্ক বেশি ছড়িয়ে পড়বে এমন যুক্তিতে সঠিক তথ্য জানাচ্ছে না চীন সরকার এমন অভিযোগের মধ্যে নতুন এক তথ্য দিল চীনা প্রযুক্তি প্রতিষ্ঠান টেনসেন্ট প্রতিষ্ঠানটির ওয়েব পেজে বলা হয়েছে করোনা ভাইরাসে মৃত্যু হয়েছে চব্বিশ হাজার পাঁচশো উনানব্বই জনের আর আক্রান্ত হয়েছেন এক লাখ চুয়ান্ন হাজার তেইশ জন তাইওয়ান নিউজের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অব ইন্ডিয়া তবে এমন তথ্য দেওয়ার কিছুক্ষণ পরই তথ্য সংশোধন করে নেয় ওয়েব পেজ কর্তৃপক্ষ এরপরই সরকারি হিসাবটি লিখে দেওয়া হয় সেখানে এদিকে চীনের সঙ্গে সংযুক্ত রাষ্ট্রগুলো সীমান্ত বন্ধ করে দিয়েছে চীনের সঙ্গে বিমান যোগাযোগ বন্ধ করে দিয়েছে পৃথিবীর বিখ্যাত সব এয়ারলাইন্স কোম্পানিগুলো ধসে পড়েছে চীনের অর্থনীতি সংক্রমণ ঠেকাতে করোনা ভাইরাসে আক্রান্ত লোকজনকে বন্দি করে রাখা হচ্ছে আক্রান্ত ছোট শিশুটিকেও স্পর্শ করতে পারছে না তার বাবা চীন ফেরত নাগরিকদেরকে আপন দেশে ফিরে বন্দি জীবন কাটাতে হচ্ছে সামান্য একটি ভাইরাস পুরো বিশ্বকে কাঁপিয়ে দিয়েছে যে জালিম সন্ত্রাসী চীন দশ লক্ষ উইঘুর মুসলমানকে বছরের পর বছর আটকে রেখে পাশবিক নির্যাতন চালাচ্ছে সে চীনেরই আজ কোটি কোটি মানুষকে বন্দিজীবন কাটাতে হচ্ছে শহরগুলো হয়ে পড়েছে কার্যত অবরুদ্ধ ভয়ে আক্রান্তদের কাছে যাচ্ছে না কেউ না খেয়ে মারা যাচ্ছে অনেক রোগী আল্লাহ রব্বুল আলমিনের শক্তি ও পরাক্রমকে ভয় করো হে জালি মানুষের দুঃখ কষ্টগুলোকে অনুভব করতে শেখো তোমরা যাদেরকে ক্যাম্পে বন্দি করে রেখেছ যাদের ওপর তোমরা পাশবিক নির্যাতন চালাচ্ছ তারাও মানুষ বন্দিত্ব ও নির্যাতনে তারাও কষ্ট পায় তোমরা উইখোর শিশুদেরকে তাদের বাবা মার কোল থেকে কেড়ে নিয়েছ এখন স্বজনদেরকে হারিয়ে তোমরা বুঝতে চেষ্টা করো এটা কতটা কষ্টের সময় থাকতেই সতর্ক হও যদি সাবধান না হও জুলুম থেকে ফিরে না আসো তবে তোমাদের জন্য অপেক্ষা করছে আরও ভয়ঙ্কর পরিণতি এ তো দুনিয়ার সামান্য আজাব আখিরাতে জালিমদের জন্য অপেক্ষা করছে অনন্তকালের কঠিন শাস্তি এই করোনা তোমাদের জন্য রহমত যদি তোমরা আল্লাহর নাফরমানি থেকে ফিরে আসো আল্লাহ তালা বলেন ওয়ালা নজিয়াকন্নাহুম মিনাল আজাবিল আদনা আল আজাবিল আকবর লাল্লাহুম জন আমি অবশ্যই তাদেরকে আখেরাতের বড় শাস্তির পূর্বে দুনিয়াতে ছোট ছোট শাস্তির সাথ আস্বাদন করাবো যাতে তারা সঠিক পথে ফিরে আসে সুতরাং ফিরে এসো হে জালিম